কথাগুলো আমরা আলোচনা করেছিলাম আজও এই বিষয়ে আরও কিছু নতুন কথা আমরা সংযুক্ত করতে চাই প্রকৃত অর্থেই সম্পদ হলো মানুষের জীবনের সেই উপকরণ যা ছাড়া মানুষের জীবন চলতে পারে না যেমন একটি গাড়ি তাকে চলতে হলে তার ফুয়েল প্রয়োজন তার জ্বালানির প্রয়োজন ঠিক তেমনিভাবে একজন মানুষের জীবন স্বাভাবিকভাবে চলতে হলে তার জীবনের অপরিহার্য প্রয়োজনগুলো বেসিক নিডসগুলো পূরণ করতে হলে তাকে সম্পদের মুখাপেক্ষী হতে হয় কিছু সম্পদ তার প্রয়োজন হয় আল্লাহ রাবুল আলমিন মানুষের জীবনের এই স্বাভাবিকতাকে কোরআনে পাকের মধ্যে স্বীকৃতি দিয়েছেন শুধু স্বীকৃতি নয় বরং এটিকে প্রতিষ্ঠিত করেছেন সুরতুল নিসার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন চার নম্বর আয়াতে ঘোষণা করেছেন আল্লাহ তুসুফাহা আমালাকুম কিয়ামান ওয়ারজুকুহুম ফিহা আল্লাহ সম্পদকে তোমাদের জীবনের জন্যে এটাকে কিয়াম হিসাবে আল্লাহ সাব্যস্ত করেছেন কিয়ামের অর্থ হলো মা ইয়াকুমবিহি সাই উন কোনো একটি বস্তু তার অস্তিত্বের প্রয়োজনে যেই বস্তুর প্রতি মুখাপেক্ষী হয় তাকে কিয়াম বলা হয় মানুষ তার জীবন রক্ষা করার প্রয়োজনে সম্পদের মুখাপেক্ষী সম্পদের প্রয়োজন এই বিষয়টি আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে সাব্যস্ত করে দিয়েছেন সুতরাং মানুষের জীবনে জীবন রক্ষার প্রয়োজনেই সম্পদের এই অপরিহার্যতা এবং সম্পদ এর প্রয়োজনীয়তা বিষয়টিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকেও সম্ভব নয় এবং বাস্তবতার দিক থেকেও কোনো মানুষ সম্পদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে পারবে না এখন প্রশ্ন হলো মানুষের জীবনের অপরিহার্য এই প্রয়োজনটুকু মানুষ কিভাবে পূরণ করবে আল্লাহ রাবুল আলমিন মানুষের সামনে সব পথ খুলে দিয়েছেন ওয়াহাদাইনা হুন্নাজদাইন মানুষের সামনে সঠিক পথ খোলা আছে উন্মুক্ত আছে আবার মানুষের সামনে ভুল পথ উন্মুক্ত আছে এখন প্রতিটি মানুষ নিজ নিজ পথ অবলম্বন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে স্বাধীনতা দিয়েছেন যে যেই পথ অবলম্বন করতে চায় তার জন্য সেই পথ আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়েছেন যারা তাদের জীবনের অপরিহার্য প্রয়োজনীয় সম্পদ আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশিত হালাল এবং তৈয়ব উপায়ে সংগ্রহ করতে চায় আল্লাহ রাব্বুল আলমিন তাদের জীবনের প্রয়োজন বৈধ এবং হালাল পথে আল্লাহ পূরণ করেন আবার যারা অবৈধ পথে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে নিষিদ্ধ হারাম পন্থায় যারা সম্পদ উপার্জনে আগ্রহী হয় সেই পথে যারা মনোনিবেশ করে তাদের জীবন জীবিকার প্রয়োজন অবৈধ এবং হারাম পথেই তাদের কাছে আসে কাজে এখন এটি প্রতিটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতা তার হাক্কুল হরিয়া তার স্বাধীনভাবে নিজের পথ এবং নিজের সম্ভাবনাকে নির্বাচন করার যে মৌলিক অধিকার আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে দিয়েছেন মানুষ সেই অধিকার প্রয়োগ করে বৈধ এবং অবৈধ যে কোনো পন্থাই মানুষ অবলম্বন করতে পারে তবে আমরা আলোচনা করে দেখেছি যে যদি মানুষ বৈধ প্রক্রিয়া বৈধ পন্থা অবলম্বন করে তাহলে এটা মানুষের ইহকাল এবং মানুষের পরকালের জন্য এটি কল্যাণকর হয় আর যদি মানুষ তার জীবনের অপরিহার্য প্রয়োজন এই সম্পদকে সরিয়া নিষিদ্ধ প্রক্রিয়া এবং পন্থায় উপার্জন করতে চায় তাহলে সে এটাও করতে পারে কিন্তু সেই সম্পদ এবং সেই উপার্জন তার জীবনে সাফল্য আনতে সক্ষম হয় না বরং তার ইহকাল এবং পরকালের জন্য সেটি একটি অভিশাপ হিসেবে আগমন করে প্রিয় দর্শক আল্লাহ পাক আলমিন সম্পদের প্রতি মানুষের এই স্বভাবজাত প্রয়োজনীয়তাকে স্বীকার করেই এবং একে প্রতিষ্ঠিত করেই মানুষকে আল্লাহ রাবুল আলমিন বৈধ উপায়ে হালাল উপায়ে সম্পদ উপার্জন করার জন্য বিভিন্ন প্রক্রিয়া আল্লাহ রাবুল আলমিন দিয়ে রেখেছেন অনেক প্রক্রিয়া অনেকগুলো পথ এখানে উন্মুক্ত রয়েছে যেই সকল পথগুলোতে চলে মানুষ তার জীবনের প্রয়োজনীয় সম্পদ এবং সম্বল সে সংগ্রহ করতে পারে লিন্নাসি তবা ইয়া মুখতালিফা মানুষ যেমন বৈচিত্র্যময় এক একজনের এক এক স্বভাব এক একজনের মনের আকর্ষণ এক এক দিকে ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে মানুষের এই প্রয়োজন পূরণ করার জন্যে সম্পদের এই যে অপরিহার্যতা সেই অপরিহার্যতা পূরণ করার জন্যে মানুষের কাছে অনেকগুলো পথ উন্মুক্ত আছে অনেকগুলো সোর্স অফ ইনকাম সম্পদ উপার্জনের অনেকগুলো ওয়ে আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন কেউ সম্পদ উপার্জন করতে পারে কৃষিকাজের মাধ্যমে আল্লাহ রব্বুর আলমিনের এই জমিন এই ল্যান্ড এই ভূমি এটাকে ব্যবহার করে এখান থেকে কেউ এটাকে কৃষিকাজে ব্যবহার করে কৃষি পণ্য এখান থেকে উৎপাদন করতে পারে কৃষিকাজ এটা মানুষের জীবনের একটি বৈধ উপায়ের পথ কেউ এখানে ইন্ডাস্ট্রি করতে পারে কোনো মিল কারখানা ফ্যাক্টরি তৈরি করতে পারে এভাবে উৎপাদন ক্ষেত্র এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এটা হলো মানুষের জীবনের বৈধ পথে অর্জন করা আরেকটি রাস্তা কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে তিজারাহ করতে পারে তিজারাহ এটি হলো মানুষের আরেকটি বৈধ পথ মানুষের আয় উপার্জন করার কেউ কোনো সানাহ করতে পারে কেউ কোনো শিল্পের সাথে সম্পৃক্ত হতে পারে অথবা কেউ অন্য কোনো পেশা অবলম্বন করতে পারে কেউ সার্ভিস হোল্ডার হতে পারে কোনো খেদমাত কোনো সেবার সাথে সে তার শ্রম দিয়ে কোনো কাজ করে সে তার জীবন জীবিকা উপার্জন করতে পারে এভাবে মানুষের জীবনে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেকগুলো পথ এবং প্রক্রিয়া আল্লাহ উন্মুক্ত রেখে দিয়েছেন যে যার যেই পথে যার ভালো লাগে যেই পথ যেই প্রক্রিয়া যার কাছে সুবিধাজনক মনে হয় এবং যার যেই পথে উপার্জন করার সম্ভাবনা রয়েছে সে যেন সেই পথ চলেই তার উপার্জনের এই প্রয়োজনকে যেন সে পূরণ করে প্রিয় দর্শক কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিটি সোর্স অফ ইনকাম শরীয়ত নির্দেশিত শরীয়ত সম্মত সবগুলো উপায় এবং সবগুলো ইনকামের পথকে আল্লাহ রাবুল্লাহ আলমিন বিভিন্নভাবে উল্লেখ করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে পাকের মধ্যে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করার গুরুত্ব আরোপ করে বা সেটার বৈধতা দিয়ে সেটা তার আলোচনা আল্লাহ কোরআনে পাকের মধ্যে করেছেন জুইন আলিনাসি হব্বু শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতির ইল মুকান্তরাত মিনাজ জাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইল ইল মুসাউমাতি ওয়াল আনআম ওয়াল হার্স আল্লাহ বলছেন বিভিন্ন রকম দুনিয়ার সম্পদ মানুষের কাছে সুন্দর রূপে আকর্ষণীয় রূপে আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে মানুষের হৃদয়ের আকর্ষণ যেখানে আছে সেগুলোকে সুন্দর রূপে উপস্থাপন করা হয়েছে তার মধ্যে একটি হলো কৃষিকাজ বল হার্স আর একটি হলো পশুপালন করা উট বকরি গরু ইত্যাদি এই সকল পশুপালনের মাধ্যমেও জীবন জীবিকা নির্বাহ কেউ করতে পারে এটা কারো কাছে পছন্দ হয় কেউ চাষাবাদ করে তার জীবন নির্বাহ করতে পারে এটা তার কাছে পছন্দ হয় আল্লাহ পাক রব্বুর আলমিন এইভাবে মানুষের কাছে বিভিন্ন পথ এবং প্রক্রিয়াকে আল্লাহ রব্বুর আলমিন সুন্দর রূপে আকর্ষণীয় রূপে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের কাছে উপস্থাপন করেছেন আর এই জন্য মানুষ সেগুলোকে অবলম্বন করে থাকে তিজারাতকেও আল্লাহ পাক রব্বুল আলমিন আকর্ষণীয় করেছেন এই জন্য কোনো মানুষের কাছে অনেক সময় তেজারত বা ব্যবসা এটা তার কাছে আকর্ষণীয় বলে মনে হয় তখন সে এই ব্যবসার প্রক্রিয়া অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে অনেক জায়গায় ব্যবসার কথা বলেছেন হিম ওয়ালা আল্লাহ প্রশংসা করেছেন সকল মানুষের লাতুল হি হিম তিজারাতুন ওয়ালা যাদেরকে তাদের ব্যবসা এবং তাদের ক্রয় বিক্রয় আল্লাহ পাক রব্বুল আলমিনের স্মরণ থেকে যাদেরকে গাফিল করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রশংসা করেছেন কোরআনে পাকের আয়াতের মধ্যে সুরাতুল নূরের সুপ্রিয় দর্শক আমাদের বিরতির সময় আমরা ছোট্ট একটা বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা মানুষের সম্পদ উপার্জনের পথ প্রক্রিয়া নিয়ে আরও কিছু আলোচনা করব বিরতির সময় আপনারা আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা এবাদত আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে সম্পদ উপার্জন করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন যে মানুষকে স্বাধীনতা দিয়েছেন এটা মানুষের সম্পদ উপার্জন করার ইনকাম সোর্স কি হবে সেটা আল্লাহ রব্বুল আলমিন ওপেন রেখেছেন তবে একটি শর্তের দ্বারা এটাকে আল্লাহ রব্বুল আলমিন সীমাবদ্ধ করেছেন শর্তের সাথে সম্পৃক্ত করেছেন সেটি হলো তুমি যে কোনো উপায় অবলম্বন করো তবে যে কেউ যে কোনো পথ অবলম্বন করতে পারে কিন্তু শর্ত হলো সেটা শরিয়া সম্মত আল্লাহ রাব্বুল আলমিনের মূলনীতির আলোকে হতে হবে এবং এটা যেন আবার সমাজের জন্য অন্য মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় এজন্যে যারা অতিরিক্ত সম্পদ উপার্জন করতে পারবে সেখান থেকে কিছু সম্পদ তাদের সম্পদের কিছু অংশ আল্লাহ রাব্বুল আলমিন জাকাত সাদাকা ইত্যাদির মাধ্যমে আবার সাধারণ গরিবদের কাছ পর্যন্ত পৌঁছার একটা প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলমিন বাধ্যতামূলক করে দিয়েছেন এভাবেই মানুষ নিজের প্রয়োজনে যত সম্পদ উপার্জন করবে সম্পদের ম্যাক্সিমাম অংশ বরং প্রায় পুরোটাই তার নিজস্ব থাকবে আর সেখান থেকে একটা মিনিমাম পার্সেন্ট এটা সমাজের গরিব দুঃখীদের কাছ পর্যন্ত পৌঁছে যাবে এভাবেই সম্পদ বাড়বেও আবার সম্পদ মানুষের মধ্যে এটা যথাযথ অর্থে এবং সঠিকভাবে বন্টন হবে প্রিয় দর্শক আমরা এখন দেখতে চাই যে ইসলাম মানুষকে এই যে মানুষের স্বভাবজাত এই চাহিদা ব্যক্তি মালিকানার এই স্বাধীনতা এটা রক্ষার মাধ্যমে এটাকে প্রদান করার মাধ্যমে সম্পদ বৃদ্ধি করার যে কৌশল ইসলাম অবলম্বন করলো ইসলাম যে প্রক্রিয়া এখানে এটাকে অবলম্বন করলো এই প্রক্রিয়ার মাধ্যমে ইসলাম মানুষকে বিভিন্ন পথে বিভিন্ন মতে সম্পদ উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করেছে তারই মধ্যে পৃথিবীতে সবচেয়ে ব্যাপক এবং সবচেয়ে বড় যে সেক্টর সম্পদ উপার্জন করার সেটি হলো ব্যবসা বাণিজ্য ব্যবসার মাধ্যমে মানুষ সর্বাধিক মাত্রায় ট্রানজ্যাকশন এবং সম্পদের আদান প্রদান করে থাকে এই ব্যবসা এটা যেন মানুষের বৈধ উপায়ে হয় সঠিক উপায়ে হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন এবং সুন্নার মধ্যে নীতিমালা দিয়েছেন শর্ত দিয়েছেন কন্ডিশন দিয়েছেন সেই আলোকে যার ব্যবসা পরিচালিত হবে তার ব্যবসা আল্লাহ রাবুল্লাহ আলমিনের নিকটে গ্রহণযোগ্য হবে ইসলাম মানুষের ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্যে মৌলিক কিছু দৃষ্টিভঙ্গি অ্যাপ্লাই করেছে যে দৃষ্টিভঙ্গির আলোকেই একজন মানুষের ব্যবসা বাণিজ্য ইসলামী শরিয়া সম্মত হবে ব্যবসাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কল্যাণের বাহন করেছেন এবং যতক্ষণ পর্যন্ত ব্যবসা কল্যাণের বাহন থাকে ততক্ষণ পর্যন্ত ব্যবসা বৈধ থাকে ও আহাল্লাহুল বাই আ ও হার্রামার রিবা আল্লাহ রাব্বুল আলমিন ব্যবসাকে বৈধ করেছেন আর রিবা তথা সুদকে আল্লাহ রাব্বুল আলমিন অবৈধ করেছেন কারণ ব্যবসা হলো কল্যাণের বাহন আর যখনই মানুষের ব্যবসা কোনো অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায় ব্যবসার মধ্যে যে সকল কারণে মানুষের ব্যবসা বাণিজ্য এটা অকল্যাণ বয়ে আনে সেই সকল ক্ষেত্রগুলোকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে কাজে ব্যবসা এটা হলো মানুষের কল্যাণের বাহন সম্পদ বৃদ্ধি হওয়ার উপায় এবং মানুষ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দুনিয়াতে মানুষ সম্পদ বৃদ্ধি করে সমৃদ্ধি আনে মানুষের জীবনে কিন্তু এই ব্যবসায়ী যখন আবার আল্লাহ রাব্বুল আলমিনের কোনো প্রদত্ত শর্ত লঙ্ঘন করে তখন এই সম্পদ কল্যাণের বাহন থাকে না তখন এই ব্যবসার মাধ্যমে সম্পদ মানুষের জীবনে অকল্যাণ বয়ে আনে আমরা আলোচনা করে দেখব যে কিভাবে একটি ব্যবসা মানুষের জীবনের জন্য কল্যাণের বাহক হতে পারে আর কি হলে সেই ব্যবসাটা মানুষের জীবনে অকল্যাণের কারণ হয়ে দাঁড়ায় সুপ্রিয় দর্শক কি কিভাবে ব্যবসা বাণিজ্য মানুষের কল্যাণকর থাকে আর কোন কারণে ব্যবসার বাণিজ্য থেকে কল্যাণ দূর হয়ে এটা অকল্যাণের বাহনে পরিণত হয় এটাই এখন আমাদের দেখার বিষয় ব্যবসা বাণিজ্যকে ইসলাম কল্যাণের বাহক হিসাবে এটাকে প্রতিষ্ঠিত রাখার জন্যে কিছু শর্ত আরোপ করেছে যেই সকল শর্তগুলো পালিত হলে ব্যবসা মানুষের জীবনে একটি কল্যাণের বাহন হয়ে থাকবে আর কিছু মৌলিক বিষয়কে ইসলাম নির্ধারণ করেছে যে এই এই বিষয়গুলো হলো মানুষের জন্য অকল্যাণকর কাজে ব্যবসার সেই ধারাগুলোকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে ব্যবসার মধ্যে মৌলিকভাবে ইসলাম এবং আল কোরআনুল করিম নবীজির সুন্না যে মূল নীতিগুলো নিয়ে বিস্তারিত ডিসকাশন এবং আলোচনা করেছে সে বিষয়গুলোকে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখব ব্যবসা বাণিজ্যের মধ্যে এটা মৌলিকভাবে এটা কল্যাণের ধারক কল্যাণের বাহন তবে এর মধ্যে অকল্যাণ আসতে পারে চারটি পথে ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্যাণ এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে মানুষের জন্যে ক্ষতি এবং মানুষের সমস্যা ব্যবসার মধ্যে ইনক্লুড হতে পারে চার পথে এই জন্য ইসলামের ব্যবসা বাণিজ্যের মধ্যে মৌলিকভাবে নিষিদ্ধ বিষয় হলো চারটি এক নম্বর মৌলিক নিষিদ্ধ ব্যবসা বাণিজ্যের মধ্যে সেটি হলো আল গারার তথা ধোকা এবং প্রতারণা মানুষের জন্যে কোনো ধরনের প্রতারণার কোনো পথ প্রক্রিয়া যদি ব্যবসার মধ্যে অবলম্বিত হয় তাহলে সেই ব্যবসা এটা কল্যাণের বাহন থাকে না সেটা অকল্যাণের কারণে পরিণত হয় দুই নম্বর প্রক্রিয়া আল ইজরার অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন কোনো রূপ এমন কোনো পথ এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা যেটার উদ্দেশ্য বা যার লক্ষ্য হলো অন্য কারো ক্ষতি করা এমন কোনো বিষয় যখন কোনো ব্যবসার মধ্যে ইনক্লুড হয়ে যায় সম্পৃক্ত হয়ে যায় তখন সেই ব্যবসা নিষিদ্ধ ব্যবসায় পরিণত হয় তাহলে এক নম্বর ছিল আলগারার ধোকা এবং প্রতারণার কোনো বিষয় থাকা দ্বিতীয় পথ হল আল এদরার ব্যবসা বাণিজ্যের মধ্যে অন্যের ক্ষতির কোনো বিষয় অন্তর্ভুক্ত থাকা তৃতীয় হলো মুজিবাত শেকাক অর্থাৎ এমন কোনো বিষয় ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকা যার কারণে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বিতর্ক এবং তাদের মধ্যে মতভেদ দেখা দিতে পারে যেই বিতর্কের সূত্র থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হতে পারে এই জন্য পরবর্তীতে ব্যবসায়ী ক্রেতা বিক্রেতার মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয় এই বিভেদের মাধ্যমে বিতর্কের মাধ্যমে তাদের মধ্যে মতপার্থক্যের সূচনা হওয়ার মাধ্যমে ব্যবসার যে কল্যাণ সেটা ব্যাহত হয়ে অকল্যাণ হয়ে আসতে পারে বয়ে আসতে পারে এই জন্য এমন সমস্ত পদক্ষেপ এমন সব কার্যক্রমকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে যে সকল পথ এবং প্রক্রিয়া যে সকল কাজের মাধ্যমে ব্যবসার মধ্যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মত পার্থক্য মতভেদ সমন্বয়হীনতা তৈরি হতে পারে আর চতুর্থ ইসলাম ব্যবসা বাণিজ্যকে অকল্যাণ থেকে মুক্ত রাখার জন্য যেটাকে নিষিদ্ধ করেছে সেটা হলো রিবা তথা সুদ এবং রিবা সংশ্লিষ্ট আরও কিছু বিষয় ইসলামের মধ্যে যেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে তাহলে মৌলিক এই চারটি দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই ইসলামের ব্যবসা বাণিজ্যের মূল নীতি প্রস্তুত হয়েছে আমি আবার রিপিট করছি এক নম্বর হলো আলগারার তথা প্রতারণার কোনো পথ ইসলামের ব্যবসা বাণিজ্যের মধ্যে এটা এলাও নয় দ্বিতীয় হলো আল এদরার এমন কোনো পথ প্রক্রিয়া যার মাধ্যমে অন্যের ক্ষতি হয় অন্যের ক্ষতি এটাও এমন একটা পথ প্রক্রিয়া যে কোনোভাবেই হোক এটাকে ইসলামী ব্যবসা বাণিজ্যের মধ্যে এই কারণে অনেক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তিন নম্বর হলো মুজিবাত শেকাক অর্থাৎ ট্রানজেকশনের মধ্যে যে উভয় পক্ষ এই দুই পক্ষের মধ্যে যে বিষয়টা নিয়ে পরবর্তীতে মত পার্থক্য তৈরি হতে পারে বিভেদ তৈরি হতে পারে এই ধরনের সিচুয়েশনগুলোকে ইসলামী যে ব্যবসা বাণিজ্যের পদ্ধতি সেখানে এটাকেও নিষিদ্ধ করা হয়েছে আর সর্বশেষ হলো যে সুদ এবং সুদের মতো সুদের সাথে সংশ্লিষ্ট যত বিষয় রয়েছে রেবা এবং রেবা সংশ্লিষ্ট যাবতীয় সকল বিষয়গুলিকেই ইসলামী ব্যবসা বাণিজ্যের মূল পদ্ধতির মধ্যে আল্লাহ রব্বুল আলমী নিষিদ্ধ করেছেন প্রিয় দর্শক এই সকল মৌলিক দৃষ্টিভঙ্গিগুলোকে সামনে রেখেই ইসলামের ব্যবসা বাণিজ্য এবং ইসলামী ট্রানজেকশনের যে নীতিমালা সেটা সামনের দিকে অগ্রসর হয়েছে প্রিয় দর্শক ব্যবসা বাণিজ্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রদত্ত মানব জাতির জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত ইনকাম সোর্স কাজে এই জন্য ব্যবসা বাণিজ্যকে নির্ভেজাল রাখা এবং শরীয়তের মধ্যে নিষিদ্ধ যাবতীয় বিষয়গুলো থেকে এটাকে মুক্ত রাখা এটা প্রতিটি ব্যবসায়ীর কর্তব্য ইমানদার ব্যবসায়ীর কর্তব্য কারণ এই প্রক্রিয়াগুলোতেই এই সকল নিষিদ্ধ কোনো বিষয়গুলো যখন ব্যবসার মধ্যে পাওয়া যায় তখনই কিন্তু ব্যবসার মাধ্যমে মানুষের কাছে কাসবুল হালাল না এসে তখন কাসবুল হারাম চলে আসে অবৈধ সম্পদ তার কাছে চলে আসে আর এই অবৈধ সম্পদ আসা এটাই হলো ইমানদার এবং মুমিনের জন্য সবচেয়ে বড় অভিশপ্ত বিষয় একটি এই পথেই মানুষের আস্তে আস্তে অধপতন ঘটতে থাকে আমরা পরবর্তী আমাদের আজকের সময় আলোচনার সময় শেষ প্রান্তে আমরা কিছুক্ষণের মধ্যেই আজকে আলোচনা থেকে আমরা বিদায় নিব পরবর্তী পর্বে আমরা ব্যবসার অবশিষ্ট আরও কিছু আলোচনা যে ব্যবসা বাণিজ্য কীভাবে ইসলাম সম্মত বিধিসম্মত উপায়ে পরিচালিত হতে পারে সেগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বগুলোতে আলোচনা করব পরবর্তী পর্ব শুনবার আমন্ত্রণ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে এখানে বিদায় নিচ্ছি ওসল্লাহ আলন করিম আবরক ওসাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Allah, Allah কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M U S L them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV. People talking trash about the way watch little wonders at the best বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপ সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি